আব্দুর রহমান ইবনু মুতিম রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন আমার ব্যবসায়ের একজন অংশীদার কিছু দীর্হাম বাজারে নিয়ে বাকিতে বিক্রি করে আমি বললাম সুবান আল্লাহ এমন কেনা বেচা কি জায়েজ তিনিও বললেন সুবান আল্লাহ আল্লাহর শপথ আমি তা খোলা বাজারে বিক্রি করেছি তাতে কেউ তো আপত্তি করেনি এরপর আমি বারা ইবনু আজিব রাজিয়াল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞেস করলাম তিনি বললেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন তখন আমরা এরকম বাকিতে কেনা বেচা করতাম তখন তিনি বললেন যদি নগদ হয় তবে তাতে কোনো বাধা নেই আর যদি ধারে হয় তবে জায়জ হবে না তুমি জায়েদ ইবনু আকরম রদিল্লাহ তাল্লাহ্ন এর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করে নাও কেননা তিনি আমাদের মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিলেন এরপর আমি জায়দ ইবনু আকরামকে জিজ্ঞেস করলাম তিনিও এরকমই বললেন রাবি সুফিয়ান রহমতুল্লা আলাহি হাদিসটি কখনও এভাবে বর্ণনা করেন নাবি সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আমাদের কাছে আসেন তখন আমরা হাজের মৌসুম পর্যন্ত মেয়াদে বাকিতে কেনা বেচা করতাম